মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে এই মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে নির্যাতিত নিপীড়িত মানুষের সারা দিয়ে সেই জুলুমের অত্যাচারের চিরজবাব হয়ে অস্ত্র হাতে তুমি নাও তুলে অস্ত্র হাতে তুলি নাও গো তুলে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে এই মুয়াদ্দিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে এই মুয়াদ্দিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে নির্যাতিত নিপীড়িত মানুষের সাড়া দিয়ে সেই জুলুমের অত্যাচারের চির জবাব হয়ে অস্ত্র হাতে তুমি নাও গো তুলে অস্ত্র হাতে তুমি নাও গো তুলে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে চলো চলো ওই রণাঙ্গনে চলো চলো ওই রণাঙ্গনে এই মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে এই মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে বিশ্ব মুসলমানের ঘরে ঘরে আগুন জ্বলে আজ রাত দুপুরে বিশ্ব মুসলমানের ঘরে ঘরে আগুন জলে আজ রাত পুরে নির্যাতিত আজ বসনিয়া লঞ্চিত আজ চেচনিয়া নির্যাতিত আজ বসনিয়া লঞ্চিত আজ চেচনিয়া সেই মানুষের সারা দিয়ে অস্ত্র হাতে তুমি নাও গো তুলে অস্ত্র হাতে তুমি নাও গো তুলে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে এই মুয়াত্তিনির আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে এই মুয়াদ্দিনীর আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে নির্যাতিত নিপীড়িত মানুষের সারা দিয়ে সেই জুলুমের অত্যাচারের জবাব হয়ে অস্ত্র হাতে তুমি নাও গটুলে অস্ত্র হাতে তুমি নাও গটুলে চলো চলো রণাঙ্গনে চলো চলো রণাঙ্গনে চল চল ওই রণাঙ্গনে চল চলো ওই রণাঙ্গনে এই মুয়াজ্জিনের আহ্বানে চল জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে এই মুয়াজ্জিনের আহ্বানে চল জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে ডাকছে তোমায় যারা কানে অশ্রু ভেজা শতনয়নে ডাকছে তোমায় যারা কানে অস্ত্র ভেজা শতনয়নে বলছে তারা দয়া করো জালিমদের ধ্বংস করো বলছে তারা দয়া করো জালিমদের ধ্বংস করো সেই মাবুনের সারা দিয়ে অস্ত্র হাতে তুমি নাও গো তুলে অস্ত্র হাতে তুমি নাও গো তুলে চলো চলো রঙ্গনে রণাঙ্গনে চলো চলো রঙ্গনে রণাঙ্গনে চলো চলো রঙ্গনে চলো চলো রঙ্গনে এই মুয়াদ্দিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে এই মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা তুমি মুমিনের শিরে বাধা আমামা তুমি উসামা উসামা উসামা জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা তুমি এসেছ ঘোর মানিসা থেকে সূর্যকে মুক্ত করতে করতে এসেছ ঘোর মানিসা থেকে সূর্যকে মুক্ত তুমি উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা তুমি কাফিরের বুকে ভূমিকম্প ভেঙ্গে চৌদের সব দম্ভ দম্ভ কাফিরের বুকে ভূমিকম্প ভেঙ্গে চৌদের সব দেশের বুকে ভূমিকম্প ভেঙেছ ওদের তুমি বিভীষিকা যেন এক অজানা তুমি উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা তুমি এসেছ পরাধীনতা ভাঙতে জুলুমের জবনি কাটানতে টানতে এসে পরাধীনতা ভাঙতে জুলুমের জবনি কাটানতে টানতে এসে পরাধীনতা ভাঙতে জুলুমের জবনি কাটানতে তুমি জাগ্রত জাতির উপমা তুমি উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা তুমি মুমিনের শিরে বাধা মামা তুমি ওসামা ওসামা ওসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা উসামা উসামা উসামা তুমি জিহাদের ভয়াবহ দামামা